চলেছি মোরা আজ সঠিক পথে গাইতে গাইতে মুক্তির গান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান চলেছি মোরা আজ সঠিক পথে গাইতে গাইতে মুক্তির গান জানমাল দিয়ে দেব করেছি সফল কায়েম করব তবু রবের বিধান জানমাল দিয়ে দেব করেছি সফল কায়েম করব তবু রবের বিধান চলেছি মোরাজ আজ সঠিক পথে গাইতে গাইতে মুক্তির গান জানমাল দিয়ে দেব করেছি সফল কায়েম করব তবু রবের বিধান জানমাল দিয়ে দেব করেছি সফল কায়েম করব তবু রবের বিধান কোরআনের কাফেলায় ছুটে আসো সবাই বিশ্ব মুসলিম এক হব তাকবীর ধ্বনি দিয়ে অস্ত্র হাতে নিয়ে শত্রুর কৌশল মিটিয়ে দেব কোরআনের কাপেলায় ছুটে আসো সবাই বিশ্ব মুসলিম এক হব তাকবীর ধ্বনি দিয়ে অস্ত্র হাতে নিয়ে শত্রুর কৌশল মিটিয়ে দেব কোরআনের কাপেলায় ছুটে আসো সবাই বিশ্ব মুসলিম এক হব তাকবীর ধ্বনি দিয়ে অস্ত্র হাতে নি শত্রুর কৌশল মিটিয়ে দেব তাগুতের যত শির করে দেব তসনস ভেঙে দেব কুপুরের বিষ দান দান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান চলেছি মোরাজ সঠিক পথে গাইতে গাইতে মুক্তির গান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান আমরা মুজাহিদ রবের সেনা গতিপথে আমাদের রুখা যাবে না বাংলার ভূমি হবে ইসলামের বিধান চলবে শুধু কাবার রবে আমরা মুজাহিদ রবের সেনা গতিপথে আমাদের রুখা যাবে না বাংলার ভূমি হবে ইসলামে বিধান চলবে শুধু কাবার রবে আমরা সেনা আমাদের যাবে না বাংলার ভূমি হবে ইসলামী বিধান চলবে শুধু কাবার রবে দীপ্ত এসব পথে ছুটে আসো একসাথে যত বীর মুজাহিদ শত পালোয়ান তাগুতের বুনিয়াদি জালিমের জালিয়াত তসনস করবই সব আঞ্জাম শপথে ছুটে আসো একসাথে যত বীর মুজাহিদ শত পালোয়ান তাগুতের বুনিয়াদ জালিমের জালিয়াত তসনস করবই সব আঞ্জাম শপথে ছুটে আসো একসাথে যত বীর শত পালোয়ান বুনিয়াদ জালিমের জালিয়াত করবই সব আঞ্জাম শান্তি আনব বিশ্ব বিশ্বজাহানে উড়াবই কালেমার বিজয় নিশান জন্মাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তো রবের বিধান জন্মাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তো রবের বিধান চলেছি মোরা আজ সঠিক পথে গাইতে গাইতে মুক্তির গান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান চলেছি মোরা আজ সঠিক পথে গাইতে গাইতে মুক্তির গান জানমাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জান মাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জান মাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান জান মাল দিয়ে দেব করেছি শপথ কায়েম করব তবু রবের বিধান